بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا বিসমিল্লাহ রহমান রহিম হে নবী আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে আল্লাহ তোমার আগের ও পরে সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন তোমার জন্য তার নিয়ামতকে পূর্ণত্ব দান করেন তোমাকে সরল সহজ পথ দেখিয়ে দেন এবং অত্যন্ত বলিষ্ঠভাবে সাহায্য করেন هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم তিনি তো সে সত্তা যিনি মুমিনদের মনে প্রশান্তি নাসিল করেছেন যাতে তারা নিজেদের ইমান আরো বাড়িয়ে নেয় আসমান জমিনের সমস্ত বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন তিনি মহাজ্ঞানী ও কৌশলী ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم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 দিবেন আর যদি তোমরা পিছনে হটে যাও যেমন পূর্বে হটে গিয়েছিলে তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন পীড়াদায় শাস্তি দেবেন যদি অন্ধ পঙ্গু রোগাক্রান্ত লোক জিহাদে না আসে তাহলে কোনো দোষ নেই যে কেউ আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে সেসব জান্নাতে প্রবেশ করাবেন যেসবে নিম্ন দেশে ঝর্ণাধারাসমূহ প্রবহমান থাকবে আর যে মুখ ফিরিয়ে থাকবে আল্লাহ তাকে মর্মান্তিক আজাব দেবেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فعلم فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত করছিল তিনি তাদের মনের অবস্থা জানতেন তাই তিনি তাদের ওপর প্রশান্তি নাসিল করেছেন পুরস্কার স্বরূপ তাদেরকে আশু বিজয় দান করেছেন এবং প্রচুর গণিমতের সম্পদ দান করেছেন যা তারা অচিরেই লাভ করবে আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহ তোমাদেরকে অঢেল গণিমতের সম্পদে প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা লাভ করবে তিনি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে এ বিজয় দিয়েছেন এবং তোমাদের বিরুদ্ধে মানুষের হাত উত্তোলনকে থামিয়ে দিয়েছেন যাতে মোমিনদের জন্য তা একটি নিদর্শন হয়ে থাকে আর আল্লাহ তোমাদেরকে সোজা পথের হৃদায়ত দান করেন وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلاً وهو الذي كف أيديهم عنكم وأيديكم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 তার রসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছিলেন যা ছিল সরাসরি হক ইনশাল্লাহ তোমরা পূর্ণ নিরাপত্তার সাথে অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিজেদের মাথা মুন্ডন করবে চুল কাটাবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না তোমরা যা জানতে না তিনি তা জানতেন তাই স্বপ্ন বাস্তব রূপ লাভ করার পূর্বে তিনি তোমাদেরকে এ আসন্ন বিজয় দান করেছেন আল্লাহ তো সে মহান সত্তা যিনি তার রসুলকে হৃদায়ত সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দিনের উপর বিজয়ী করে দেন আর এ বাস্তবতা সম্পর্কে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم منهم مغفرة وأجرا عظيما মোহাম্মদ আল্লাহর রসুল আর যারা তার সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন এবং নিজেরা পরস্পর দয়া পরবশ তোমরা যখনই দেখবে তখন তাদেরকে রুক্ষ সিস্তা এবং আল্লাহর করুণা ও সন্তুষ্টি কামনায় তৎপর পাবে তাদের চেহারায় সিস্তার চিহ্ন বর্তমান যা দিয়ে তাদেরকে আলাদা চিনে নেওয়া যায় তাদের এ পরিচয় তাওরাতে দেওয়া হয়েছে আর ইনজিলে তাদের উপমা পেশ করা হয়েছে এই বলে যে একটি শস্য ক্ষেত যা প্রথমে অঙ্কুরোদ্গম ঘটালো পরে তাকে শক্তি যোগাল তারপর তা শক্ত ও মজবুত হয়ে স্বীয় কাণ্ডে ভর করে দাঁড়াল যা কৃষককে খুশি করে কিন্তু কাফের তার পরিপুষ্টি লাভ দেখে মনকষ্ট পায় এ শ্রেণীর লোক যারা ইমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা